বানালো এমন করে সবুজ শ্যামল শস্যব কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্যব কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্যব ছন্দ তালে আপন মনে সুবাস ছড়ায় গুলবদন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্যব কে বানালো এমন করে সবুজ শ্যামল শিশির ঝরা দূর ঘাসে রোদের ছোঁয়ায় মুক্তা ভাসে শিশির ঝরা দুর্ব ঘাসে রোদের ছোঁয়ায় মুক্তা ভাসে লজ্জাবতী কাপে ত্রাসে লজ্জাবতী কাপে ত্রাসে লজ্জাবতী কাপে ত্রাসে কার ইশারায় সুখ স্বপন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন ছন্দ তালে আপন মনে সুবাস ছড়ায় গুল বদন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন বন বিথিকা সারি সারি মন দূর দিচ্ছে পারি বন বিথিকা সারি সারি মন দূর দিচ্ছে পারি সে বাড়ি সূর্যমুখী কোন সে বাড়ি রয় আপন মনকে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন ছন্দ তালে আপন এমন করে সবুজ শ্যামল শস্যবন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্যবন জুই চামেলি হাস না হেনা কে দিয়েছে রূপের ফেনা জুই চামেলি হাস না হেনা কে দিয়েছে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন ছন্দ তালে আপন মনে সুবাস ছড়ায় গুলবদন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন কে বানালো এমন করে সবুজ শ্যামল শস্য বন